আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি তার ব্যস্ততা আর রাত্রির কাছে নিরবতা আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি তার ব্যস্ততা আর রাত্রির কাছে নিরবতা উচ্চতা নিয়ে পাহাড়ে সজীবতা নিয়ে বাতাসে মুগ্ধতা নিয়ে সবুজের স্নিগ্ধতা নিয়ে বিকেলে উচ্চতা নিয়ে পাহাড়ে সজীবতা নিয়ে বাতাসে মুগ্ধতা নিয়ে সবুজের স্নিগ্ধতা নিয়ে বিকেলে আমি খুঁজেছি আমি খুঁজেছি এমন মানুষ বলবে যে সবার কথা আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি তার ব্যস্ততা রাত্রির কাছে নিরবতা রক্ত অনেক ঢেলেছি প্রভুর কাছে শুধু চেয়েছি এমন আদর্শ মানব মুছে দেবে অনাচার রক্ত অনেক ঢেলেছি প্রভুর কাছে শুধু চেয়েছি এমন আদর্শ মানব মুছে দেবে অনাচার আমি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে নতুন পথে শুনব সুখের বারতা আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি তার ব্যস্ততা রাত্রির কাছে নিরবতা আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি তার ব্যস্ততা রাত্রির কাছে নিরবতা আমি আকাশের কাছে চেয়েছি বিশালতা আমি জমিনের কাছে চেয়েছি উদারতা আমি দিবসের কাছে চেয়েছি ব্যস্ততা আমি রাত্রির কাছে চেয়েছি নিরবতা